গাড়িত বয়া খেবিড়ি টানে গাড়িত বয়া খেবিড়ি টানে লাগাসি তো আমার কিয়া মহতই যা লাগাসি তোর মানুষের কিয়া মহতই যার পাতার বিড় গেরানে ও ভাই গাড়িত বয়া বিহিড়ি টাহানে হাড়িত বয়া হে বিহিড়ি টাহানে কি যে মজা পায়া ধুমসে দমার মানসর চোখে মুখে গৌড়া হামার কি যে মজা পায়া ধুমসে দমায় মানসর চোখে মুখে গৌড়া হামার করবি বেখনাই নাই খেলে ও ভাই গাড়িতে বয়া খেবিড়ি টানে গাড়িতে বয়া খেবিড়ি টানে লাগাসি তো আমার কিয়ামত যা লাগাসি তো মানুষের কিয়ামত যান পাতার ভিড়ের গেহরা গানে ও ভাই গড়িত বয়া কে বিড়ি টানে গাড়িত বয়া কে বিড়ি টানে ও গেল তান সময় গয়া বাসি ধরাই সৈন গাড়িত বয়া ও গেল তান সময় বাসি ধরাই সৈনে গাড়িতে বয়া নামিয়া গিয়া টানো না খেলে ভাই গাড়িতে বয়া হে বিড়ি টানে গাড়িত বয়া হে বিড়ি টানে লাগাসি তো আমার কিয়া আমতই যা লাগাসি তোর মানুষের কিয়া আমতই যা পাতার ভিড় গহরানে ও ভাই গাড়িতে বহয়া কে বিড় মিটানে গড়িত বহয়া কে ভিড় মিটানে বাম্বু খাইতো হরি আশিক দেওয়ানা হাগ জলে খা আছে তেবো মানে না বাম্বু খাইত হরি আশিক দেওয়ানা খাগ জলে খা আসে তে মানে না গাড়িত ধূমপান নিষেধ রে ভাই গাড়িত বহয়া হে বিড়িটানে গাড়িত বহয়া হে বিড়িটানে লাগা লাগাসিট আমার কেয়া মতই যা লাগাসিট মনসুর কিয়া মত হি যান ফাতার বিড়ির গহরান হে ভাই গাড়িতে বহয়া কে বিড়ি টাহানে গাড়িতে বহয়া কে বিড়ি টাহানে গাড়িতে বহয়া কে বিড়ি টাহানে গাড়িতে বহয়া से बीड़ी टाने